بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله আলিফ লাম র এ এমন এক কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত অতপর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ হতে যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো বন্দিগি না করো নিশ্চয় আমি তোমাদের প্রতি তারই পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদদাতা وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير আর তোমরা নিজেদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে বেশি করে দেবেন আর যদি তোমরা বিমুখ হতে থাকো তবে আমি তোমাদের উপর এক মহাদিবসের আজাবের আশঙ্কা করছি ইলাল্লাহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহর সান্নিধ্যে তোমাদেরকে ফিরে যেতে হবে আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما রাখো নিশ্চয়ই তারা নিজেদের বক্ষদেশ ঘুরিয়ে দেয় যেন আল্লাহর নিকট হতে লুকাতে পারে শুনো তারা যখন কাপড়ে নিজেদেরকে আচ্ছাদিত করে তিনি তখনও জানেন যা কিছু তারা চুপিসারে বলে আর প্রকাশ্যভাবে বলে নিশ্চয় তিনি জানেন যা কিছু অন্তঃসমূহে নিহিত রয়েছে وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন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 ঠেকিয়ে রাখছে শুনে রাখো যেদিন তাদের উপর আজাব এসে পড়বে সেদিন কিন্তু তা ফিরে যাওয়া নয় তারা যে ব্যাপারে উপহাস করত তাই তাদেরকে ঘিরে ফেলবে ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور আর অবশ্যই যদি আমি মানুষকে আমার রহমতের আস্বাদ গ্রহণ করতে দেই অতপর তা তার থেকে ছিনিয়ে নেই তাহলে সে হতাশ ও কৃতঘ্ন হয় ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور আর যদি তার উপর আপতিত দুঃখ কষ্টের পরে তাকে সুখ ভোগ করতে দেই তবে সে বলতে থাকে যে আমার অমঙ্গল দূর হয়ে গেছে আর সে আনন্দে আত্মহারা হয় অহংকারে উত্থত হয়ে পড়ে إلا الذين صبروا وعملوا الصالحات أولئك তবে যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎ কার্য করেছে তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء আর সম্ভবত ঐসব আহকাম যা উহির মাধ্যমে তোমার নিকট পাঠানো হয় তার কিছু অংশ বর্জন করবে এবং এতে মন ছোট করে বসবে তাদের এ কথায় যে তার উপর কোন ধন ভাণ্ডার কেন অবতীর্ণ হয়নি অথবা তার সাথে কোন ফেরেস্তা আসেনি কেন তুমি তো শুধু সতর্ককারী মাত্র আর সবকিছুর দায়িত্বভারিত আল্লাহ নিয়েছেন أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن তারা কি বলে কোরআন তুমি তৈরি করেছ তুমি বলো মুসলিম তারা কি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 তার ঠিকানা অতএব আপনি তাতে কোনো সন্দেহে থাকবেন না নিঃসন্দেহে এটা আপনার পালনকর্তার পক্ষ হতে ধ্রুব সত্য তথাপি অনেকেই তা বিশ্বাস করে না ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين আর তাদের চেয়ে বড় জালিম কে হতে পারে যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে এসব লোককে তাদের পালনকর্তার সাক্ষাৎ সম্মুখীন করা হবে আর সাক্ষীগণ বলতে থাকবে এরাই ওই সব লোক যারা তাদের পালনকর্তার প্রতি মিথ্যারোপ করেছিল শুনে রাখো জালিমদের উপরে আল্লাহর অভিসম্পাত রয়েছে الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون যারা আল্লাহর পথে বাধা দেয় আর তাতে বক্রতা খুঁজে বেড়ায় এরাই আখিরাতকে অস্বীকার করে أولئك لم يكونوا معجزين তারা পৃথিবীতে আল্লাহকে অপারক করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তাদের কোনো সাহায্যকারীও নেই তাদের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে তারা শুনতে পারত না এবং দেখতেও পেত না أولئك الذين خسروا أنفسهم وقالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا তারা বলল হে নু আমাদের সাথে আপনি তর্ক করেছেন এবং অনেক কলহ করেছেন এখন আপনার সেই আজাব নিয়ে আসুন যে সম্পর্কে আপনি আমাদেরকে সতর্ক করেছেন যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তিনি বলেন তা তোমাদের কাছে আল্লাহ আনবেন যদি তিনি ইচ্ছা করেন তখন তোমরা পালিয়ে তাকে অপারক করতে পারবে না ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء তারা কি বলে আপনি কোরআন রচনা করে এনেছেন আপনি বলে দিন আমি যদি রচনা করে এনে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 وأهلك وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل তিনি নৌকা তৈরি করতে লাগলেন আর তার কমের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন পার্শ্ব দিয়ে যেত তখন তাকে বিদ্রুপ করত তিনি বললেন তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে তোমরা যেমন উপহাস করছ আমরাও তদ্রুপ তোমাদের উপহাস করছি অতপর অচিরে জানতে পারবে লাঞ্ছনাজনক আজাব কার উপর আসে এবং চিরস্থায়ী আজাব কার উপর অবতরণ করে অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছল এবং ভূপৃষ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল আমি বললাম সর্বপ্রকার জোড়ার দুইটি করে এবং যাদের উপরে পৌঁছল এবং ভূপৃষ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল আমি বললাম সর্বপ্রকার জোড়ার দুইটি করে এবং যাদের উপরে পূর্বাহ্নী হুকুম হয়ে গেছে তাদের বাদ দিয়ে আপনার পরিজনবর্গ ও সকল ইমানদারগণকে নৌকায় তুলে নিন বলা বাহুল্য অতি অল্প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 আশ্রয় নেব যা আমাকে পানি হতে রক্ষা করবে নুহ আলাহিসাল্লাম বললেন আজিকার দিনে আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই একমাত্র তিনি যাকে দয়া করবেন এমন সময় উভয়ের মাঝে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়াল ফলে সে নিমজ্জিত হল وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين আর নির্দেশ দেয়া হল হে পৃথিবী তোমার পানি গিলে ফেলো আর হে আকাশ ক্ষান্ত হও আর পানি হ্রাস করা হল এবং কাজ শেষ হয়ে গেল আর যদি পর্বতে নৌকা ভিড়ল এবং ঘোষণা করা হল দুরাত্মা কাফিররা নিপাত যাক ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين আর নুহ আলাইসাল্লাম তার পালনকর্তাকে বললেন হে পরওয়ারদিগার আমার পুত্র তো আমার পরিজনদের অন্তর্ভুক্ত আর আপনার ওয়াদাও নিঃসন্দেহে সত্য আর আপনি সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী আল্লাহ বললেন হে নু নিশ্চয় সে আপনার পরিবারভুক্ত নয় নিশ্চয়ই সে দুরাচার সুতরাং আমার কাছে এমন দরখাস্ত করবেন না যার খবর আপনি জানেন না আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে আপনি অজ্ঞদের দলভুক্ত হবেন না আল্লাহ বললেন হে নু নিশ্চয় সে আপনার পরিবারভুক্ত নয় নিশ্চয়ই সে দুরাচার সুতরাং আমার কাছে এমন দরখাস্ত করবেন না যার খবর আপনি জানেন না আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে আপনি অজ্ঞদে দলভুক্ত হবেন না নুহ আলাইসাল্লাম বললেন হে আমার পালন কর্তা আমার যা জানা নেই এমন কোন দরখাস্ত করা হবে আমি আপনার কাছে আশ্রয় চাইছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন দয়া না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব হুকুম হল হে নুহ আমার পক্ষ হতে নিরাপত্তা এবং আপনার নিজের ও সঙ্গীয় সম্প্রদায়গুলির উপর বরকত সহকারে অবতরণ করুন আর অন্যান্য যেসব সম্প্রদায় রয়েছে আমি তাদেরকেও উপকৃত হতে দেব অতঃপর তাদের উপর আমার দারুণ আজাব আপতিত হবে تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين এটা গায়েবের খবর আমি আপনার প্রতি ওহি প্রেরণ করছি ইতিপূর্বে এটা আপনার এবং আপনার জাতির জানা ছিল না আপনি ধৈর্য ধারণ করুন যারা ভয় করে চলে তাদের পরিণাম ভালো সন্দেহ নেই وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم إلا مفترون يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون আর আজ জাতির প্রতি আমি তাদের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 শক্তির ওপর শক্তি বৃদ্ধি করবেন তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হও না তারা বলল হে হুদ তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি আমরা তোমার কথায় আমাদের দেবদেবীদের বর্জন করতে পারি না আর আমরা তোমার প্রতি ইমান আনয়নকারী অনুকারী নই হুদ বললেন আমি আল্লাহকে সাক্ষী করেছি আর তোমরাও সাক্ষী থাকো যে আমার কোনো সম্পর্ক নেই তাদের সাথে যাদেরকে তোমরা শরিক করছো তাকে ছাড়া তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও অতপর আমাকে কোনো অবকাশ দিও না إني توكلت على الله ربي وربكم ما من আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করেছি যিনি আমার এবং তোমাদের পরোয়ার দিকার পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যা তার পূর্ণ আয়ত্তাধীন নয় আমার পালন কর্তার সরল পথে সন্দেহ নেই অর্থ تولوا فقد أبلغتكم ما أرسلت به إليكم ويستخلف ربي قوما غيركم ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ তথাপি যদি তোমরা মুখ ফিরাও তবে আমি তোমাদেরকে তা পৌঁছিয়েছি যা আমার কাছে তোমাদের প্রতি প্রেরিত হয়েছে আর আমার পালনকর্তা অন্য কোন জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন আর তোমরা তার কিছুই বিগড়াতে পারবে না নিশ্চয়ই আমার পরোয়ার দিগারি প্রতিটি বস্তুর হেফাজতকারী ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ আর আমার আদেশ যখন উপস্থিত হল তখন আমি নিজ রহমতে হুদ এবং তার সঙ্গে ইমানদারগণকে পরিত্রাণ করি এবং তাদেরকে এক কঠিন শাস্তি হতে রক্ষা করি وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد এ ছিল আদ জাতি যারা তাদের পালনকর্তার আয়াতকে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 নিজের তরফ হতে রহমত দান করে থাকেন অতপর আমি যদি তার অবাধ্য হই তবে তার থেকে কে আমায় রক্ষা করবে তোমরা তো আমার ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করতে পারবে না আর হে আমার জাতি আল্লাহর এ উষ্ট্রিটি তোমাদের জন্য নিদর্শন অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করে খেতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শ করবে না নতুবা অতি সত্তর তোমাদেরকে আজাব পাকড়াও করবে তবুও তারা এটার পা কেটে দিল তখন সালে বললেন তোমরা নিজেদের গৃহে তিনটি দিন উপভোগ করে নাও এটা এমন ওয়াদা যা মিথ্যা হবে না نجينا صالحا والذين آمنوا معه برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العزيز অতপর আমার আজাব যখন উপস্থিত হল তখন আমি সালেকে ও তদীয় সঙ্গী ইমানদারগণকে নিজ রহমতে উদ্ধার করি এবং সেদিনকার অপমান হতে রক্ষা করি নিশ্চয় তোমার পালনকর্তা তিনি সর্বশক্তিমান পরাক্রমশালী وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود আর ভয়ঙ্কর গর্জন পাপিষ্ঠদের পাকড়া করল ফলে ভোর হতে না হতেই তারা নিজ নিজ গৃহসমূহে উপুর হয়ে পড়ে রইল যেন তারা কোনো দিনই সেখানে ছিল না জেনে রাখো নিশ্চয় সামুদ জাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল আর শুনে রাখো সামুদ জাতির জন্য অভিশাপ রয়েছে ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ আর অবশ্যই আমার প্রেরিত ফেরেশতারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল তারা বলল সালাম তিনিও বললেন সালাম অতপর অল্পক্ষণের মধ্যেই তিনি একটি ভুনা করা বাছুর নিয়ে এলেন কিন্তু যখন দেখলেন যে আহার্যের দিকে তাদের হস্ত প্রসারিত হচ্ছে না তখন তিনি সন্দিগ্ধ হলেন এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলেন তারা বলল ভয় পাবেন না আমরা লুতের কওমের প্রতি প্রেরিত হয়েছি وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء তার স্ত্রীও নিকটে দাঁড়িয়েছিল সে হেসে ফেলল অতপর আমি তাকে ইসাকের জন্মের সুখবর দিলাম এবং ইসাকের পরে ইয়াকুবেরও সে বলল কি দুর্ভাগ্য আমার আমি সন্তান প্রসব করব অথচ আমি বার্ধক্যে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি নিশ্চয় সামুদ জাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল আর শুনে রাখো সামুদ জাতির জন্য অভিশাপ রয়েছে قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد তারা বলল তুমি আল্লাহর হুকুম সম্পর্কে বিস্ময়বোধ করছ হে গৃহবাসীরা তোমাদের উপর আল্লাহর রহমত ও প্রভূত বরকত রয়েছে নিশ্চয় আল্লাহ প্রশংসিত মহিমাময় বরকত রয়েছে নিশ্চয় আল্লাহ প্রশংসিত মহিমাময় فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط إن إبراهيم لحليم أواه منيب অতপর যখন ইব্রাহিম আলাইসাল্লামের আতঙ্ক দূর হল এবং তিনি সুসংবাদ প্রাপ্ত হলেন তখন তিনি আমার সাথে তর্ক শুরু করলেন কওমে লুত সম্পর্কে ইব্রাহিম আলাইসাল্লাম বড়ই ধৈর্যশীল কোমল হৃদয় আল্লামুখী সন্দেহ নেই ইব্রাহিম ইব্রাহিম এহেন ধারণা পরিহার করো তোমার পালনকর্তার হুকুম এসে গেছে এবং তাদের উপর সে আজাব অবশ্যই আপতিত হবে যা কখনো প্রতিহত হবার নয় ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب আর যখন আমার প্রেরিত ফেরেস্তাগণ লুত আলাহিসাল্লামের নিকট উপস্থিত হল তখন তাদের আগমনে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হলেন এবং তিনি বলতে লাগলেন আজ অত্যন্ত কঠিন দিন ضيفي أليس منكم رجل رشيد আর তার কওমের লোকেরা স্বতঃস্ফূর্তভাবে তার গৃহপানে ছুটে আসতে লাগল পূর্ব থেকে তারা কুকর্মে তৎপর ছিল লুত আলাহিসাল্লাম বললেন হে আমার কওম এ আমার কন্যারা রয়েছে এরা তোমাদের জন্য অধিক পবিত্রতমা সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد তারা বলল তুমি তো জানোই তোমার কন্যাদের নিয়ে আমাদের কোনো গরজ নেই আর আমরা কি চাই তাও তুমি অবশ্যই জানো قال لو أن لي بكم قوة أو লুত আলাহিসাল্লাম বললেন হায় তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকত অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن মেহমান ফেরেস্তাগন বলল হে লুত আলাইসালাম আমরা তোমাদের পালন কর্তার পক্ষ হতে প্রেরিত ফেরেস্তা এরা কখনো তোমার দিকে পৌঁছতে পারবে না ব্যাস তুমি কিছুটা রাত থাকতে থাকতে নিজের লোকজন নিয়ে বাইরে চলে যাও আর তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায় কিন্তু তোমার স্ত্রী নিশ্চয় তার উপরও ওটা আপত্ত হবে যা ওদের লোকজন নিয়ে বাইরে চলে যাও আর তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায় কিন্তু তোমার স্ত্রী নিশ্চয় তার উপরও ওটা আপতিত হবে যা ওদের উপর আপতিত হবে ভোরবেলায় তাদের প্রতিশ্রুতির সময় ভোর কি খুব কাছে নয় অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছল তখন আমি উক্ত জনপদকে উপরকে নিচে করে দিলাম এবং তার উপর স্তরে স্তরে কাকর পাথর বর্ষণ করলাম যার প্রতিটি তোমার পালনকর্তার নিকট চিহ্নিত ছিল আর তা পাপিষ্ঠদের থেকে খুব দূরেও নয় وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط আর মাদায়নবাসীদের প্রতি তাদের ভাই সোয়াইব আলাহিসাল্লামকে প্রেরণ করেছি তিনি বললেন হে আমার কওম আল্লাহর বন্দিগি করো তিনি ছাড়া আমাদের কোনো মাবুদ নেই আর পরিমাপে ও ওজনে কম দিও না আজ আমি তোমাদেরকে ভালো অবস্থায় দেখছি কিন্তু আমি তোমাদের উপর এমন একদিনের আজাবের আশঙ্কা করছি যে দিনটি পরিবেষ্টনকারী ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ আর হে আমার জাতি ন্যায়নিষ্ঠার সাথে ঠিকভাবে পরিমাপ করো ও ওজন দাও এবং লোকদের জিনিসপত্রে কোনরূপ ক্ষতি করো না আর পৃথিবীতে ফাসাদ করে বেড়াবে না আল্লাহ প্রদত্ত উদ্বৃত্ত তোমাদের জন্য উত্তম যদি তোমরা ইমানদার হও আর আমি তো তোমাদের উপর সদা পর্যবেক্ষণকারী নই قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد তারা বলল হে সোয়াইব আলাইসালাম আপনার নামাজ কি আপনাকে এটাই শিক্ষা দেয় যে আমরা ওই উপাস্যদের পরিত্যাগ করব আমাদের বাপদাদারা যাদের উপাসনা করত অথবা আমাদের ধন সম্পদে ইচ্ছা মতো যা কিছু করে থাকি তা ছেড়ে দেব আপনি তো একজন খাসা মহৎ ব্যক্তি ও সৎপথের পথিক حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب সোয়াইব আলাহিসাল্লাম বললেন হে দেশবাসী তোমরা কি মনে করো আমি যদি আমার পরওয়ারদিগারের পক্ষ হতে সুস্পষ্ট দলিলের উপর কায়েম থাকি আর তিনি যদি নিজের তরফ হতে আমাকে উত্তম রিজিক দান করে থাকেন তবে কি আমি তাঁর হুকুম অমান্য করতে পারি আর আমি চাই না যে তোমাদেরকে যা ছাড়াতে চাই পরে নিজেই সে কাজে লিপ্ত হব আমি তো যথাসাধ্য শোধরাতে চাই আল্লাহর মদত দ্বারাই কিন্তু কাজ হয়ে থাকে আমি তাঁর উপরে নির্ভর করি এবং তাঁরই প্রতি ফিরে যাই ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد আর হে আমার জাতি আমার সাথে জিত করে তোমরা নূহ বা হুদ অথবা সালে আলাইসালামের কওমের মতো নিজেদের উপর আজাব ডেকে আনবে না আর লুতের জাতি তো তোমাদের থেকে খুব দূরে নয় ইলাইহি ইন্ন রাব্বি রহিম ওয়াদুদ ضعيفا ولولا رهتك لرجمناك وما أنت علينا بعزيز আর তোমাদের পালনকর্তার কাছে মার্জনা চাও এবং তারই পানে ফিরে এসো নিশ্চয়ই আমার পরওয়ার দিগার খুবই মেহেরবান অতি স্নেহময় তারা বলল হে সোয়াইব আলাইসাল্লাম আপনি যা বলেছেন তার অনেক কথাই আমরা বুঝিনি আমরা তো আপনাকে আমাদের মধ্যে দুর্বল ব্যক্তিরূপে মনে করি আপনার ভাই বন্ধুরা না থাকলে আমরা আপনাকে প্রস্তার আঘাতে হত্যা করতাম আমাদের দৃষ্টিতে আপনি কোনো মর্যাদাবান ব্যক্তি নন সোয়াইব আলাহিসাল্লাম বললেন হে আমার জাতি আমার ভাই বন্ধুরা কি তোমাদের কাছে আল্লাহর চেয়ে প্রভাবশালী আর তোমরা তাকে তো বিস্তৃত হয়ে পেছনে ফেলে রেখেছ নিশ্চয়ই তোমাদের কার্যকলাপ আমার পালন কর্তার আয়ত্তে রয়েছে ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب আর হে আমার জাতি তোমরা নিজ স্থানে কাজ করে যাও আমিও কাজ করছি অচিরে জানতে পারবে কার উপর অপমান কর আজাব আসে আর কে মিথ্যাবাদী আর তোমরাও অপেক্ষায় থাকো আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম আর আমার হুকুম যখন এলো আমি সোয়াইব আলাহাম ও তার সঙ্গী ইমানদারগণকে নিজ রহমতে রক্ষা করি আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন পতিত হল ফলে ভোর না হতেই তারা নিজেদের ঘরে উপুর হয়ে পড়ে রইল যেন তারা সেখানে কখনো বসবাসী করেনি জেনে রাখো সামুদের প্রতি অভিসম্পাদের মতো মাদিয়ানবাসীর উপরে অভিসম্পাদ ইলা ফিরাউন ওয়া মালাইহি ফাত্তাবাউ আমরা ফিরআউন আর আমি মুসা আলাহিসাল্লামকে প্রেরণ করি আমার নিদর্শনাদি ও সুস্পষ্ট সনদ সহ ফিরাউন ও তার পারিষদ বর্গের কাছে তবুও তারা ফিরাউনের হুকুমে চলতে থাকে অথচ ফিরাউনের কোনো কথা ন্যায়সঙ্গত ছিল না يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود কেয়ামতের দিন সে তার জাতির লোকদের আগে আগে থাকবে এবং তাদেরকে জাহান্নামের আগুনে পৌঁছে দেবে আর সেটা অতীব নিকৃষ্ট স্থান যেখানে তারা পৌঁছেছে আর এ জগতেও তাদের পিছনে লানত রয়েছে এবং কেয়ামতের দিনেও অত্যন্ত জঘন্য প্রতিফল যা তারা পেয়েছে এ হচ্ছে কয়েকটি জনপদের সামান্য ইতিবৃত্ত যা আমি আপনাকে শোনাচ্ছি তন্মধ্যে কোনো কোনোটি এখনো বর্তমান আছে আর কোনো কোনোটি শিকড় কেটে দেওয়া হয়েছে وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب আমি কিন্তু তাদের প্রতি জুলুম করিনি বরং তারা নিজেরাই নিজের উপর অবিচার করেছে ফলে আল্লাহকে বাদ দিয়ে তারা যেসব মাবুদকে ডাকত আপনার পালনকর্তার হুকুম যখন এসে পড়ল তখন কেউ কোনো কাজে আসলো না তারা শুধু বিপর্যয় বৃদ্ধি করল وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد আর তোমার পরওয়ারদিগার যখন কোনো পাপপূর্ণ জনপদকে ধরেন তখন এমনি ভাবেই ধরে থাকেন নিশ্চয় তার পাকড়াও খুবই মারাত্মক বড়ই কঠোর নিশ্চয় এর মধ্যে নিদর্শন রয়েছে এমন প্রতিটি মানুষের জন্য যে আখিরাতের আজাবকে ভয় করে তা এমন একদিন যেদিন সব মানুষই সমবেত হবে সেদিনটি যে হাজিরের দিন وما نؤخره إلا لأجل معدود يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد আর আমি যে তা বিলম্বিত করি তা শুধু একটি ওয়াদার কারণে যা নির্ধারিত রয়েছে যেদিন তা আসবে সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না অতপর কিছু লোক হবে হতভাগ্য আর আমি যে তা বিলম্বিত করি তা শুধু একটি ওয়াদার কারণে যা নির্ধারিত রয়েছে যেদিন তা আসবে সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না অতপর কিছু লোক হবে হতভাগ্য আর কিছু লোক সৌভাগ্যবান فأما الذين شقوا ففي অতএব যারা হতভাগ্য তারা দোজখে যাবে সেখানে তারা আর্তনাদ ও চিৎকার করতে থাকবে তারা সেখানে চিরকাল থাকবে যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে তবে তোমার প্রতিপালক অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা নিশ্চয় তোমার পরওয়ার দিগার যা ইচ্ছা করতে পারেন سعدوا ففي الجنة خالدين فيها خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ আর যারা সৌভাগ্যবান তারা বেহেস্তের মাঝে সেখানে চিরদিন থাকবে যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে মাঝে সেখানে চিরদিন থাকবে যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে তবে তোমার প্রভু অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা এ দানের ধারাবাহিকতা অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা এ দানের ধারাবাহিকতা কখনো ছিন্ন হওয়ার নয় فلا تك في مرية مما يعبد অতএব তারা যেসবের উপাসনা করে তুমি সে ব্যাপারে কোনরূপ ধোঁকায় পড়বে না তাদের পূর্ববর্তী বাপ দাদারা যেমন পূজা উপাসনা করত এরাও তেমন করছে আর নিশ্চয় আমি তাদেরকে আজাবের ভাগ কিছুমাত্র কম না করেই পুরোপুরি দান করবো ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب আর আমি মুসা আলাহিসাল্লামকে অবশ্যই কিতাব দিয়েছিলাম অতপর তাতে বিরোধ সৃষ্টি হল মুসা আলাহিসাল্লামকে অবশ্যই কিতাব দিয়েছিলাম অতপর তাতে বিরোধ সৃষ্টি হল মুসা আলাহিসাল্লামকে অবশ্যই কিতাব দিয়েছিলাম অতপর তাতে বিরোধ সৃষ্টি হল বলা বাহুল্য তোমার পালনকর্তার পক্ষ থেকে একটি কথা যদি আগেই বলা না হতো তাহলে তাদের মধ্যে চূড়ান্ত ফয়সলা হয়ে যেত তারা এ ব্যাপারে এমনই সন্দেহ প্রবণ যে কিছুতেই নিশ্চিত হতে পারছে না وإن كلا لما ليوفينهم ربك যত লোকই হোক না কেন যখন সময় হবে তোমার প্রভু তাদের সকলেরই আমলের প্রতিদান পুরোপুরি দান করবেন নিশ্চয় তিনি তাদের যাবতীয় কার্যকলাপের খবর রাখেন অতএব তুমি এবং তোমার সাথে যারা তওবা করেছে সবাই সোজা পথে চলে যাও যেমন তোমায় হুকুম দেওয়া হয়েছে এবং সীমা লঙ্ঘন করবে না তোমরা যা কিছু করছো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 জাহান্নামকে জিন ও মানুষ দ্বারা একযোগে ভর্তি করব وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين আর আমি রসুলগণের সবকিছু বৃত্তান্তই তোমাকে বলছি যা দ্বারা তোমার অন্তরকে মজবুত করছি আর এভাবে তোমার নিকট মহাসত্য এবং ইমানদারদের জন্য নসিহত ও স্মরণীয় বিষয়বস্তু এসেছে وقل আর যারা ইমান আনে না তাদের বলে দাও যে তোমরা নিজ নিজ অবস্থায় কাজ করে যাও আমরাও কাজ করে যাই এবং তোমরাও অপেক্ষা করতে থাকো আমরাও অপেক্ষায় রইলাম আল্লাহর কাছেই আছে আসমান ও জমিনের গোপন তথ্য আর সকল কাজের প্রত্যাবর্তন তারই দিকে অতএব তারই বন্দিকি করো এবং তারই উপরে ভরসা রাখো আর তোমাদের কার্যকলাপ সম্বন্ধে তোমার প্রতিপালক কিন্তু বেখবর নন